পরে একজন একজন পরে একজন আবু হরাদি আল্লাহ থেকে আরেকজন নিছেন তারপরে আরেকজন তারপরে আরেকজন তারপরে ইমাম বুখারি নিছেন সর্বশেষ যিনি লিখছেন এই যে চেইন এই যে রাবি বর্ণনাকারী এই বর্ণনাকারীদের মধ্যে কোনো একজনের যদি কোনো ত্রুটি পাওয়া যায় এই ত্রুটির কারণে ওই সনদটা দুর্বল হয় হাদিস দুর্বল হয় না সনদটা দুর্বল সনদে প্রমাণিত দুর্বল সনদের হাদিসগুলা জাতির সামনে আমাদের সামনে উপস্থাপন করার কারণে কি হচ্ছে যে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি বিভক্তি সৃষ্টি হচ্ছে আমাদের দেশে আমাদের বহুল প্রচলিত অনেকগুলা দুর্বল এবং জাল হাদিস জাল হাদিস হচ্ছে রসুলের নামে ডাইরেক্ট মিথ্যা এটা রসুলের বক্তব্যই না যেমন আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলন আছে যে রসুল হচ্ছেন ইলমের শহর আর এর দরজা হচ্ছে কি আলী এটা শিয়াদের বানানো একটা জাল হাদিস এটা দিয়ে কি হচ্ছে যে আপনি আলীর থ্রুতে গিয়ে ঢুকতে হবে রসুলের কাছে অন্য থ্রুতে গিয়ে আবকরের থ্রুতে গেলে হবে না ওসমানের থ্রুতে গেলে হবে না কারণ আপনি দরজা দিয়ে না গিয়ে জানালা দিয়ে ঢুকে গেছেন আপনি যেতে হবে কিতে দরজা দিয়ে আর দরজাটা হচ্ছে আলী এজন্য আমাদের দেশে সুফিদের শিয়া এবং সুফিরা হচ্ছে সুফিদের যে চেন যে সনদ সেই সনদটা হচ্ছে একই যে এই হাসান হাসান বস্রি হাসান বস্রি থ্রুতে গিয়ে আলী রাদিয়াল্লাহন হয়ে গিয়ে ওইখানে ঢুকে এই জন্য আমাদের সুফিদের সনদ এবং শিয়াদের সনদ হচ্ছে একই কারণ এই দেশ এই দেশ শাসন করছে মুঘলরা এই দেশ শাসন করছে ব্রিটিশরা আর ওই সময়ে এই যে আমাদের সর্বশেষ মোগল সম্রাট নাম কি সিরাজউদ্দৌলা আলিবর্দেখা খা এরা সবাই ছিল শিয়া জাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ এবং পাকিস্তান স্বাধীন হয় এই তত্ত্ব যিনি উপস্থাপন করছেন উনি হচ্ছেন শিয়া সিলেট সিলেটের যে জমিদার শ্রেণী যে পরিবার সিলেটকে শাসন করতো এই পরিবার আজও শিয়া তাদের তাদেরকে আপনি দেখতে পারবেন কুলাউড়ায় গেলে আলী আমজেদের গড়ি রাশিয়া বাংলাদেশ যেখান থেকে শাসন করা হয়েছে এখনকার বাংলাদেশের কি বঙ্গভবন বা গণভবন যাই বলেন তৎকালীন যে ভবন থেকে যে জায়গা থেকে এই বাংলা নামক এই ভূখণ্ড শাসন করা হইতো এটার নাম হচ্ছে লালবাগের কেল্লা আজও গেলে এখানে দেখতে পারবেন ওই শিয়াদের অনেক নিদর্শন আছে অনেক নিদর্শন আজকেও গেলে পাবেন এই শিয়াদের ইনফ্লুয়েন্সের কারণে আমাদের অনেক জিনিস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বিষাদ সিন্ধু কাহিনী আর আমাদের যে মা বোনদের এই আগে শুনতেন কিচ্ছা কাহিনী আগে আমাদের সোর্স অফ নলেজ ছিল পুঁতি আর পুঁতিতে বলা হয়েছে যে ফাতেমাকে দাওয়াত না দেওয়ার জন্য দিছেন কুলসুম কুলসুমা ফাতেমাকে দাওয়াত দেন নাই এর জন্য খাবার কি হয়ে গেছিল কয়লা হয়ে গেছিল বা পাথর হয়ে গেছিল রসুল গেছেন সবাই আসছে গিয়ে দেখা যায় খাবার পাথর হয়ে গেছে এটা আলিফ লাইলার কাহিনী আলিফ লাইলা সিনেমা নাটক একটা আছে না ওইটা ওই ওই ওই ধরনের কাহিনী থেকে এটা কি করা হয়েছে তো সব পাথর হয়ে গেছে তারপরে আবার ফাতেমাকে আনা হয়েছে জিব্রাইল নিয়ে আসছেন জান্নাতি পোশাক নিয়ে এগুলা পরে তারপরে তারা আসছে তারপরে খাবারে আবার ঠিক হয়েছে আর আমাদের মা বোনরা এগুলো শুনছে আর খাচ্ছে মনে করছে যে কি কাহিনী দেশ গুলচুমা কি করছে মানে বোঝাইতে চাচ্ছে রসুল সাল্লাহ আলি সাল্লামের পরিবারে একজনে আরেকজনে এক মেয়ে আর এক মেয়ের মধ্যে কি ছিল হিংসা ছিল এবং দরিদ্রতার কারণে একজন আরেকজনকে দাওয়াত দেয় নাই এই যে এইগুলো শিয়াদের শিয়াদের কাহিনী আমাদের দেশে টেলিভিশনে মহরম উপলক্ষে ইরানি টিভি চ্যানেল ইরান সরকার বাংলাদেশ সরকারকে খরচ সহ বিভিন্ন সিনেমা দেয় আর ইরানি সিনেমা ডাবলিং করে এগুলা ভাষান্তর করে এগুলা প্রচার করা হয় এগুলাতে শিয়া আকিদা শিয়া আকিদা সমাজের মধ্যে এগুলাতে প্রচার করা হয় এবং পৃষ্ঠপোষকতা করা হয় আমাদেরকে এগুলা থেকে হেফাজত থাকতে হবে সচেতন থাকতে হবে এবং জাতিকে সচেতন করতে হবে সম্মানিত উপস্থিতি যে এই ধরনের দুর্বল হাদিস যেটা দুর্বল সনদে বর্ণিত হাদিস এগুলা মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করছে জাল হাদিস মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করছে আউ্বালু খালাকাল্লাহ নুরি সর্বপ্রথম নবীর নূর তৈরি করা হয়েছে এই জন্য মোহাম্মদ সাল্লাহ নূরের তৈরি কারণ কোরআনের আয়াত এবং হাদিস আয়াতের অপব্যাখ্যা ভুল উপস্থাপনা কাদজা আকুমিন আল্লাহ নূর ওয়া কিতাব মুবিন তোমাদের কাছে এসেছে নূর এবং কিতাব এখানে নূর অর্থ হচ্ছে নূর মানে হচ্ছে কোরআন নূর মানে হচ্ছে কোরআন কিন্তু তারা এখানে বলতেছে নূর মানে হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর জাল হাদিস দিয়ে ওটার ব্যাখ্যা করতেছে আউ্লু খালাকাল্লাহ নূরই সর্বপ্রথম নবীন নূর তৈরি করা হয়েছে দেখেন কিভাবে জাল হাদিস দিয়ে রসুলকে নূর প্রমাণ করার জন্য চেষ্টা চেষ্টা চলছে এইভাবে মুসলিম উম্মার বিভক্তির আরেকটি কারণ হচ্ছে জাল হাদিস মৌজু হাদিস আমাদের দেশে অনেক প্রচলিত জাল হাদিস আছে আমরা ছাত্র জীবনে জানি না এখনকার ছাত্ররা লিখে কিনা আমরা লিখে রাখতাম পড়ার টেবিলের মধ্যে যে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র কারণ এটা বিদ্যার সাথে সম্পৃক্ত হাদিস এই জন্য এটা লিখে রাখতাম শহীদ যে আল্লাহর দিনকে আল্লাহর কালেমাকে উপরে তোলার জন্য তার জীবনকে বিপন্ন করলো জীবনটাকে শেষ করে দিল তার চেয়ে নাকি যিনি বসে ঘরের মধ্যে কলম দিয়ে লিখতেছেন তার কলমের খালি পবিত্র তাহলে মুজাহিদরা জিহাদে যাবে সবাই কলম জিহাদে কলম সৈনিক হয়ে যাবে যেরকম আজকাল ফেসবুক সৈনিক মুজাহিদ আছে ফেসবুকে শুধু জিহাদ করে ঘরের মধ্যে হ্যাঁ ফেসবুকে মুজাহিদ ফেসবুক মুজাহিদ সে তার জিহাদ চলতেছে আইএস এর পক্ষে অমুকের পক্ষে তমুকের পক্ষে মানে সবসময় তার লেখনী আছে কিন্তু সে ড্রয়িং রুমে বসে এসির ভিতরে বসে জিহাদ করতেছে জিহাদ ইসলামের একটা ইবাদত জিহাদ ইসলামের একটা ইবাদতের কিয়ামত পর্যন্ত থাকবে এটা কখন মনসুখ হবে না রহিত হবে না কিন্তু জিহাদ যেমন সালাদ আদায় করার জন্য শর্ত আছে সিয়ামের জন্য শর্ত আছে জিহাদের জন্য কোনো শর্ত নাই জিহাদের জন্য আমরা যে কেউ করতে পারি জিহাদ জিহাদ আমরা যে কেউ ডাক দিতে পারি আমাদের দেশে জিহাদ সম্পর্কে বিভ্রান্তির মূল কারণ হচ্ছে জিহাদের অপব্যাখ্যা আমাদের আমাদের আলেমোলামারা জিহাদকে ভুলভাবে উপস্থাপন করার কারণে আজকে সেকুলার পলিটিশিয়ানরা সেকুলার মিডিয়াগুলো জিহাদের এগেনস্টে তারা জঙ্গিবাদ এবং জিহাদকে একাকার করে দিচ্ছে কারণ কি যে আমরা উপস্থাপন করতে গিয়ে আমরা বিকৃতভাবে উপস্থাপন করছি আর বিকৃত উপস্থাপনের কারণে এখন তারা বলতেছে যে দাঁড়িয়ালা টুপিওয়ালা দেখলেই একজনের জিহাদের কথা বললেই জিহাদ শব্দটাই এখন মুখ থেকে উচ্চারণ করা যাচ্ছে না জিহাদ ইসলামের একটা পরিভাষা জিহাদ হচ্ছে কোরআন হাদিসের পরিভাষা জিহাদ একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে প্রচেষ্টা করা যার অর্থ হচ্ছে সংগ্রাম করা পরিশ্রম করা কোরআন করিমে জিহাদ বিভিন্ন অর্থে আসছে আল্লাহ জিহাদে অংশগ্রহণ করার জন্য বলছেন আবার জিহাদ থেকে বেঁচে থাকার জন্য বলছেন কোরআনে আল্লাহ বলছেন তোমাদের পিতামাতা যদি তোমাদের কাছে জিহাদ করে যে তোমাদেরকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য আল্লাহর সাথে শরিক করার জন্য যে বিষয়ে তোমার জ্ঞান নাই তাহলে তুমি ওই জিহাদে অংশগ্রহণ করবে না এইখানে আল্লাহ জিহাদে জিহাদ শব্দটা ব্যবহার করছেন কিন্তু কোরআনে জিহাদ ওই যে আগে বলছিলাম দিন এরকম প্রত্যেকটা অর্থ বিভিন্ন অর্থে বিভিন্ন অর্থে আসছে জিহাদ বিভিন্ন অর্থে আসছে প্রচেষ্টা অর্থে আসছে যুদ্ধ অর্থে আসছে আবার বিপরীত আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য প্রচেষ্টা অর্থেও জিহাদ আসছে এজন্য আল্লাহ সুবাহ কাফের মুনাফিকদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদের অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রেও জিহাদ শব্দটা ব্যবহার করছেন সুরা তবার মধ্যে সুরা ফুরকানের মধ্যে সুরা তাহরিমের মধ্যে আল্লাহ সুবাহ তালা তাদেরকে দাওয়াতের দাওয়াতের অর্থেও জিহাদকে ব্যবহার করছেন জালেম জালেম শাসকের সামনে সত্য এবং ন্যায়ের কথা বলাকে শ্রেষ্ঠ জিহাদ বলা হয়েছে শ্রেষ্ঠ জিহাদ জিহাদ বলা হয়েছে তিরমিজি এবং আবুদাউদের বিশুদ্ধ হাদিসের মধ্যে বলা হয়েছে যে জালেম শাসকের সামনে সত্য বলা এটা না যে ওই শাসক ডাকায় আছে আর আপনি সিলেট থেকে সিলেটের একটা কোনো কলেজের ক্যাম্পাসের মধ্যে একটা টেবিলের উপরে বা একটা চেয়ার এনে ওইটার উপরে দাঁড়িয়ে আর শাসককে যা মনে চায় তা গালি দিলেন ওইটার নাম প্রতিবাদ না হাদিসের মধ্যে আছে যে শাসকের সামনে গিয়ে সত্য কথা বলা এবং যুগে যুগে আমাদের আলেমরা জালেমের জালেম শাসকের সামনে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলছেন তার প্রমাণ আছে কিনা না সার্ফেস আলাইন থেকে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ উনি কিসের জন্য জেলে ছিলেন ইমাম ইবনে তাইমিয়া কিসের জন্য জেলে ছিলেন ইমাম মালিক রহমাউল্লাহ কিসের জন্য জেলে ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলহী কিসের জন্য জীবনের অনেকবার জেলের মধ্যে গেছেন শাসকের সামনে সত্য কথা বলছেন ওই সময়কার তাদের অনুসারীরা এসে বলছে যে আপনি একটা ফতোয়া দিয়ে দেন আমরা আমরা ফতোয়াটা শুধু দিলেই হবে আমরা বাকি কাজ আমরা সারা দেব ওনারা ফতোয়া দেন নাই ফতোয়াবাজি করেন নাই ওনারা শাসককে সামনে গেছেন শাসকের সামনে বাইছেন তাকে নাসিয়া করছেন তাকে উপদেশ দিচ্ছেন সে কখনো গ্রহণ করছে কখনো গ্রহণ করে নাই যখন গ্রহণ করছে না সে তখন তাদেরকে শাস্তি দিছে তাদেরকে জেলের মধ্যে পড়াইছে আর আপনি একটা স্টুডেন্ট বাইশ পঁচিশ বছর ত্রিশ বছরের যুবক চেয়ারের উপরে দাঁড়িয়ে শাসকের বিরুদ্ধে আপনি বললেন জিহাদ করতেছি তারপর ওই জিহাদটা তো সাহাবাহিকেরাম ওইভাবে করেন নাই তাবেইনরা ওইভাবে করেন নাই তাবে তাবেইনরা ওইভাবে করেন নাই সম্মানিত উপস্থিতি আমাদেরকে আল্লাহ সুবাহতাল্লাহ বুঝার তৌফিক দান করুন হজকে শ্রেষ্ঠ জিহাদ বলা হয়েছে হজকে শ্রেষ্ঠ জিহাদ হাজিরের মধ্যে বলা হয়েছে এরকম আমরা দেখি যে ইসলামী ফিক্ষি পরিভাষায় ইসলামী ফিক্ষি পরিভাষায় জিহাদ বলতেই কিতাল বলা হয়েছে ওইখানে জিহাদ প্রচেষ্টা অর্থে ফিকের ক্ষেত্রে ব্যবহার করা হয় নাই ফিকে মানে জিহাদ অর্থই হচ্ছে কিতাল আল্লাহ রাস্তায় যুদ্ধ করা আর যুদ্ধটা হচ্ছে ইসলামের জিহাদ যুদ্ধটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ কোনো ব্যক্তিগত পক্ষ থেকে যুদ্ধ না যেমন হজ করতে গেলে হজ করতে গেলে কোথায় গিয়ে হজ করা লাগে কোথায় গিয়ে হজ করা লাগে এখন আমরা একটা মাঠ বানাইলাম মাঠ বানাই বললাম যে ওই মাঠে গেলে হজ হবে কি হজ হবে তাহলে হজ করার জন্য আপনাকে বায়তুল্লাহ পর্যন্ত যেতে হবে তো এটা একটা শর্ত হজের ঠিক অনুরূপভাবে জিহাদ যদি আপনি হয় আক্রমণাত্মক জিহাদ আর রক্ষণাত্মক জিহাদ রক্ষণাত্মক জিহাদের জন্য কোনো লিডারের প্রয়োজন হয় না কোনো লিডারের প্রয়োজন নাও হতে পারে লিডার পাওয়া নাও যেতে পারে এরকম রক্ষণাত্মক জিহাদ আমাদের দেশে একবার হয়েছিল বলতে পারেন কখন রক্ষণাত্মক জিহাদ উনিশশো একাত্তর ইংরেজি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তান বাহিনী মুসলমান কিন্তু তারা যখন আমাদেরকে অ্যাটাক করলো তখন আমরা কি করছি আমরা প্রতিরোধ গড়ে তুলছি কেউ কেউ বলতেছে লিডার বলে গেছেন কেউ কেউ বলতেছেন যে ঘোষক বলে গেছেন কেউ বলুক আর না বলুক মানুষ এটাকে প্রতিরোধ করছে ইরাকের মুসলমানরা প্রতিরোধ করছে আফগানিস্তানের মুসলমানরা প্রতিরোধ করছে লিবিয়ার মুসলমানরা প্রতিরোধ করছে যখন অন্য দেশে সে অ্যাটাক করছে তখন লিডারের প্রয়োজন হয় নাই যার যা কিছু আছে তা নিয়ে প্রতিরোধ করতে হবে আপনার বাড়িতে ডাকাতে সে পৌঁছলে তখন আপনার লিডার টিডার কেউ খেয়ে ঘোষণা দেবে এটার দরকার হয় না তখন আপনি নিজেই প্রতিরোধ করতে হয় এটা হচ্ছে রক্ষণাত্মক জিহাদ আর আক্রমণাত্মক জিহাদের জন্য অ্যাটাক করার জন্য কি করতে হবে ইসলামী স্টেট লাগবে এখানে আমির লাগবে এবং অনেকগুলা শর্ত আছে ইসলামিক স্কলাররা এই বিষয় নিয়ে অনেক এগুলা কন্ডিশন এগুলা শর্ত নিয়ে বিস্তারিত আলোচনা করছেন বাংলা ভাষায় হয়তো এত ব্যাপক বই নাই কারণ বাংলা ভাষায় জিহাদের উপরে বই যদি বাড়িতে থাকে তাহলে আপনাকে জিহাদি বলে নিয়ে চলে যাবে আপনার আত্মীয় স্বজনরা আপনার বাড়িতে আসবে না বলবে যে এটা তো জিহাদি হয়ে গেছে তো আরবিতে আলহামদুলিল্লাহ স্কলাররা এগুলো বিস্তারিত আলোচনা করছেন বিস্তারিত আলোচনা আছে জিহাদের জন্য শর্ত আছে অনেকে বলে যে এখন তো আমাদের দেশে জিহাদ নিয়ে কেউ আলোচনা করে না জিহাদ নিয়ে আলোচনা করা দরকার এখন সবাই চুপসে গেছে ভয় পাইছে এখন আমরা জিহাদ করতেছি কেউ রাস্তায় গিয়ে ব্যারিগেড দিচ্ছে জিহাদ করতেছে কেউ ট্রেন লাইন উপড়ে দিচ্ছে জিহাদ করতেছে কেউ মানুষের গাড়ি ভাঙতেছে জিহাদ করতেছে এগুলো হচ্ছে জিহাদের অপব্যাখ্যা এবং ভুল উপস্থাপনা এগুলো উপস্থাপনার জন্য আজকে মুসলমানদেরকে বাংলাদেশের মুসলমানের উপরে যে নির্যাতন নিপীড়ন চলতেছে এর অধিকাংশ ক্ষেত্রে এগুলা দায়ী উগ্রভাবে ইসলামকে উপস্থাপনা করা এবং নিজের উগ্রতাকে ব্যাখ্যা দেওয়া ইসলামের পক্ষে এর জন্য আজকে এটা হচ্ছে আজকে অনেকেই বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারতেছে না অনেকেই টেনশনে থাকে আমরাই রাত্রে টেনশনে থাকি কখন এসে চলে যায় কারণ এই অপারেশন সেই অপারেশন কখন কোন অপারেশনের মধ্যে কে পড়ে হঠাৎ করে একদিন ক্ষুদ্রতুল্লাহ মসজিদে মাগরীবের সালাত আদায় করছি সালাম ফিরানোর পরেই দেখি আমার ওয়াইফের ফোন ফোন নিয়ে প্রথমে বললাম যে মাগরীবের সময় ফোন দিচ্ছে কি বুঝে না যে এখন সালাতের টাইম কারণ মাগরীবের টাইমটা তো আর আসরের টাইম বা জুয়ের টাইমের মতো না এটা সবাই এসব চালাতে থাকে তো ফোন রিসিভ করার সাথে সাথে বলতেছে আস্তে আস্তে বলতেছে যে বাসায় পুলিশ আসছে পরে খবর নিলাম গিয়ে দেখি যৌথ বাহিনী আমার বাসায় রেড দিছে বিশাল পুরা এলাকা আমি আরো কয়েকজনকে ফোন দিলাম ভয় বলে ভাই আপনাদের ওইদিকে গিয়ে ঢুকছে এগুলার কোনো রিকোয়েস্ট টিকোয়েস্ট করা যাবে না কারণ এটা যৌথ বাহিনী এটা পুলিশ না আর্মি না সব বাহিনী মিলে একটা যৌথ বাহিনী কি বিষয় গিয়ে আমার বাসার বাথরুম চেক করতেছে বিছনার নিচে চেক করতেছে ড্রয়ার চেক করতেছে তারপরে কিছুই পায় নাই তারপরে একটু পরে চলে গেছে কেন কি ইনফরমেশন দিছে যে ওইখানে হিজবুত তাহরিরের মিটিং হচ্ছে তো ওই মিটিং মিটিংয়ে লোক ধরতে গেছে তো এই হচ্ছে যে আতঙ্কের এই যে আতঙ্কগুলা এই যে ছেলেগুলা যে কোনো নামেই হোক যে বাংলাদেশের কে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের নামাজি মানুষগুলাকে এইভাবে হুমকির মধ্যে ফেলছে এগুলা কি ইউরোপের খ্রিস্টানরা এসে করছে এগুলা কি নাসারারা এসে করছে ইহুদিরা করছে আমরা তো কথার আগেই কি যেগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আপনার ছেলেকে আপনি ঠিক করতে পারেন না আপনি আমাদের পলিটিশিয়ানরা যেরকম বলে কিছুই হলে বলে এটা ভারতের ষড়যন্ত্র তো আমি একটা মিটিংয়ে ছিলাম একটা প্রোগ্রামে ছিলাম যে কি বিবিসি সংলাপ তো এখানে বললাম যে ভারতের ষড়যন্ত্র এটা আপনারা বুঝলেন কিভাবে ওই ভারতের ষড়যন্ত্রের মিটিংয়ে কি আপনারা ছিলেন কথায় কথায় ভারতের ষড়যন্ত্র নিজে কিছু করতে পারতেছে না একদলে আরেক দলে মারামারি বলতেছে এটা ভারতের ষড়যন্ত্র তা আমরা আমাদের ছেলেরা কোরআন হাদিসে অপব্যাখ্যা করে অপব্যাখ্যা কোরআন হাদিসকে ভুলভাবে উপস্থাপন করে আপনার ছেলেরা আমার ছেলেরা তো রাস্তায় গাড়ি ভাঙতেছে আমার ছেলেরা আপনার ছেলেরাই তো জঙ্গি তৎপরতার সাথে জড়িত না অন্য দেশ থেকে আসছে এরা আমাদের সন্তানরা আমরা তাদেরকে সঠিক নিজে সঠিক ব্যাখ্যা জানতেছি না আমাদের যে সমস্যা যেটা হচ্ছে এইখানে অনেকেই বিবাহিত আছেন অনেকের বারো তেরো বছর পনেরো বছরের সন্তানরা আছে মুরব্বীরা ওনারা চলে আসেন ইসলামী প্রোগ্রামে ইসলাম শিখবেন আর বাচ্চাদেরকে বাড়িতে রেখে আসছেন টেলিভিশন দেখতেছে নাইলে মোবাইল নিয়ে চ্যাট করতেছে নাইলে ফেসবুকে জিহাদ করতেছে আর উনি ইসলামিক প্রোগ্রামে কেনে আসছে উনি বলতেছে যে ছেলে এখনো বয়স হয় নাই বয়স হলে নিয়ে আসবো বয়স হওয়ার আগেই সে হিজবুত তাহির হয়ে যাচ্ছে জঙ্গি হয়ে যাচ্ছে চরমপন্থী বিশ্বাস তার মধ্যে চলে আসতেছে তার মধ্যে একবার চরমপন্থী বিশ্বাস চলে আসার পরে সে মনে করে যে আমার দাদা বাবা ফাঁসক্ত তো সালাতাদা করতেছে রোজা রাখতেছে কিন্তু সে ইসলাম বুঝে নাই সে ইসলামকে অপব্যাখ্যা করতেছে কারণ সে বুঝছে যে ইসলামের সঠিক ব্যাখ্যা সে পাইছে সে পাইছে আওনার আল্লাহির কাছ থেকে সে পাইছে ওই তকিউদ্দিন নাহাবানির কাছ থেকে সে পাইছে ওই কি এই কি হিজবুত তাহরির লিডার আছে ওদের কাছ থেকে কারণ সে আপনি তাকে বাসায় রেখে আসছেন আর সে কিন্তু সারা দুনিয়া ঘুরতেছে ইন্টারনেটে ফেসবুকের মাধ্যমে মোবাইলের মাধ্যমে তো সে আপনি চিনেন না ওইসব স্কলারদেরকে আপনি চিনেন না ওদের ওদের ওইসব আলেমদেরকে সে ওদের বক্তব্য শুনে ওদের কাছ থেকে সে আকিদা বিশ্বাস নিয়ে সে অনেক দূর চলে গেছে এখন পরে আপনি যখন সজাগ হয়েছেন দেখছেন তখন আপনার আর নিয়ন্ত্রণে রাখার কিছু নাই তো আমরা অনেক দিন অনেকেই চিনি অনেকেই আমাদের প্রোগ্রামে আসতে এখন আসে না বলে ওরা জিহাদ নিয়ে কথা বলে না ওরা তো একটা লেভেল লাগাই দে ওরা বলে ওই দরবারে আলেম ওরা মানে এই এই জন্য তো অনেকেই বলে যে এখন প্রোগ্রাম আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন আর আপনারা প্রোগ্রাম করতেছেন নিশ্চয়ই আপনাদের কারোর সাথে আতাত আছে আমাদের অনেক প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাচ্ছে আমরা আতাত করা লাগে না কিন্তু আপনি যখনই চরমপন্থা চরমভাবে উপস্থাপন করতে যাবেন তাহলে সেখানে তো বাধা আসবে কিন্তু সেই বাধাকে যদি একটা একটা কথা হচ্ছে যে চরমপন্থী হলে আপনি হকপন্থী হলে আপনি নির্যাতিত হবেন এটা সত্য হকপন্থী হলে নির্যাতিত হবেন এটা সত্য সত্যি কিনা না কিন্তু প্রত্যেক নির্যাতিত ব্যক্তি হকপন্থী নয় আমার কথা বুঝতে পারছেন আপনি হকপন্থী হলে আপনি সত্যের উপরে টিকে থাকে আপনি যদি আপনার ওয়াইফকে গিয়ে বলেন পর্দা করার জন্য আপনি নির্যাতিত হবেন পারিবারিকভাবে আপনার ছেলেকে যখন বলবেন যে সে ইসলাম ফলো করার জন্য আপনি পারিবারিকভাবে নির্যাতিত হবেন আপনি ছেলেকে যুবক ছেলেকে যখন সালাতের জন্য বলবেন সে বলবে তোমার সালাদ গিয়ে তুমি ফোড়ো বলতেই পারে আপনি নির্যাতিত হবেন সত্য কিন্তু সব নির্যাতিত ব্যক্তি হকপন্থী নয় সব নির্যাতিত ব্যক্তি হকপন্থী নয় এটা আমাদেরকে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি এইভাবে ইসলামের ইসলামে এটা জিহাদ নয় যে পিছন থেকে কাউকে হত্যা করা গুপ্ত হত্যা করা দলিল দিয়ে দিবে গুপ্ত হত্যার বলবে রসুল সাল্লাম তো পাঠাইছিলেন অমুককে মাথা নিয়ে আসে এরকম তো ঘটনা রসুলের যুগে আসে তাহলে আজকে কিসের জন্য আমরা পারবো না আমরা গিয়ে একটা নাস্তিকের মাথা কেটে নিয়ে আসলাম আমরা একটা ব্লগারের মাথা কেটে নিয়ে আসলাম তাহলে অসুবিধাটা কি অসুবিধা তুমি কি রসুল নাকি তুমি রাষ্ট্রপ্রধান রসুলদের দুইটা বৈশিষ্ট্য ছিল উনি ছিলেন রসুল আর একটা বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান এটা প্রধানের আমরা বলছিলাম জিহাদ হচ্ছে এটা এটা রাষ্ট্রীয় ইবাদত এটা রাষ্ট্রীয় ইবাদত যখন আক্রমণাত্মক কিছু করতে যাবেন তখন এটা রাষ্ট্র লাগবে তারপরে রাষ্ট্রের অনেকগুলো শর্ত আছে সেগুলো রাষ্ট্র প্রধান বা রাষ্ট্রের জন্য যারা দায়িত্বে থাকবেন তারা এগুলো কন্ডিশন ফুলফিল করে তারপরে কাজে যাবেন আমাদের সিলেটে একবার জিহাদ হয়েছিল এটা সাল ভুলে গেছি ওই সিলেটের একটা বাংলাদেশ পুরো উত্তপ্ত মুজাহিদিন বাংলাদেশের মুজাহিদরা আর ইসলামের হেফাজতকারীরা বিশাল মিছিল মিটিং এগুলা করতেছে তো জিন্দাবাজার থেকে ফ্রাইডে ছিল শুক্রবার জুম্মার দিন জুম্মার পরে বিভিন্ন মিছিল মিটিং বাইর হবে বিভিন্ন মসজিদ থেকে মিছিল জি পরে ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ পরে আপনি বলবেন তো বাংলাদেশের সবাই কি করলো মিছিল মিটিং নিয়ে সব চলে গেল চৌহাট্টাতে চলে গেল গিয়ে দেখলো শহীদ মিনারের ওইখানে বাঙ্গা একটা দেয়াল আছে দেয়ালটা ভেঙে দিল পুলিশ ওইখানে ছিল পুলিশকে অ্যাটাক করলো পুলিশ পরবর্তীতে মারমুখী হলো গুল্লি করলো অনেক ছেলে আহত হয়েছে আমরা চিনি অনেকেই আমাদের পরিচিত অনেকেই এবং কিছু লোক মারাও গেল ওই সময় কি হইলো সেই জিহাদে শহীদ মিনার ভেঙে দিল দেওয়ার পরে কি হইলো বাংলাদেশ সরকার কোটি টাকার উপরে বাজেট দিয়ে এখন শহীদ মিনার বানিয়েছে যে শহীদ মিনার আগে দেখলে ওই শহীদ মিনারের পাশ দিয়ে গেলে আমাদের ওইটার চোখ পড়তো না কিন্তু এখন ওইদিকে অটোমেটিকলি চোখ চলে যায় তাহলে কি করছেন আপনি জিহাদ করে ওইটা প্রতিষ্ঠিত করছেন না ওইটা সরাইতে পারছেন কোনটা করছেন আপনার ওই প্রচেষ্টায় এটা আরো কি হয়েছে আপনার ওই জিহাদে ওইটা কি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সিলেটি ভাষায় একটা বরিফাক্কি দেওয়া বরিফাক্কি দিলে ওইটা টান দিলে কি হয় গরিফাক্কি দিলে যখন যত বেশি টান দেবেন তত কি হবে ওইটা আরো টাইট হবে তো আপনি যখন ভুল জায়গায় থেকে উপস্থাপন ভুল জায়গায় দাঁড়িয়ে ভুলভাবে উপস্থাপনা করে আপনি ইসলামকে এস্টাবলিশ করার চেষ্টা করবেন তখন আরো সমস্যা সৃষ্টি হবে সমস্যা সমাধান করতে পারবেন না সেটাই হচ্ছে আমাদের আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি এই জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম রাষ্ট্রপ্রধান হিসাবে এবং রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম যে এই ধরনের কিছু কৌশল ব্যবহার করছিলেন যাতে রক্ত কম রক্তপাতে কিছু দুষ্কৃতিকারীদেরকে দমন করা যায় এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল ওইটা ব্যক্তিগত কোনো দায়িত্বের মধ্যে পড়ে না আমাদের দেশে একটা কথা আছে যে অমর রাজি আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি আসলো বিচারের জন্য তারপরে রসুলকে বিচার করলেন বিচারটা তার পছন্দ হলো না সে চলে গেল আব্বক্করের কাছে আব্বক্কর বললেন আমি এই বিচারটা করতে পারবো না পরে সে কার কাছে চলে গেল অমরের অমর রাদি আল্লাহর কাছে অমর রাদি আল্লাহ খুব গরম লোক ছিলেন তার কাছে যখন তিনি বিচার চাইলেন অমর রাদি আল্লাহ কি কি করলেন ঘরের ভিতরে ঢুকলেন ঢুকিয়ে বললেন দালাও আমি আসতেছি গিয়ে কি করলেন হ্যাঁ তলোয়ার নিয়ে আসলেন এসে তার গরদান কেটে দিলেন তাহলে আমরাও তো আজকে গরদান কাটতে পারি অমর রাদি আল্লাহ যদি পারেন কাউকার কাটতে তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন না তাহলে আজকে তো আমরা পারতে পারি কিন্তু আপনি কি জানেন যে এই ঘটনা হচ্ছে দুর্বল এই ঘটনা বিশুদ্ধ না আপনি দেখেন কোরআন করিমের সুরা নিসার মধ্যে যে যে আয়াতটা আছে যে ফালা ও এই গিয়ে দেখেন মধ্যে যে মধ্যে এই ঘটনাটা আসছে ওই লোকটাকে মাথা কেটে দিলেন ওই ঘটনাটা মুরসাল সনদে বর্ণিত মুরসাল মানে হচ্ছে দুর্বল সনদে বর্ণিত এবং বিশুদ্ধ সনদে বর্ণিত আসছে যে রসুল সাল্লাহ আলি যুগে একটা লোকের কি হয়েছিল জমির পানি নিয়ে ঝগড়া হয়েছিল তখন রসুল্লাহ ইসলাম এই সিদ্ধান্ত দেওয়ার পরে যে মুসলিম নামদারী যে ব্যক্তিতে ছিল সে আসলে মুনাফিক ছিল সে ওই বিচারটা গ্রহণ করতে পারে নাই তখন আল্লাহ সুবাহ এই আয়াতটা নাজির করে দিলেন এবং সে বলছিল যে রসুল সাল্লাহ ইসলামকে যে আপনার আত্মীয়ের পক্ষে আপনি এটা সময় কি দিয়ে দিচ্ছেন রায় দিয়ে দিচ্ছেন তখন আল্লাহ সুবাহ আয়াত নাজিল করলেন এই আয়াতটা যে ফালা ও রব্বিকালা মিনুন আর দুর্বল সনদে আসে যে অমর রাদিয়াল এই লোকটাকে হত্যা করলেন সবাই বলল যে অমর দেখছো একজন মুসলিম লোককে হত্যা করে ফেলছে আর তখন আল্লাহ সুবাহ এই আয়টা নাজিল করছেন এই ঘটনাটা হচ্ছে বিশুদ্ধ না আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই জন্য জিহাদ জিহাদ সম্পর্কে আমাদের দেশে মিসকনসেপ্ট আছে এটা জিহাদের জন্য শর্ত হচ্ছে রাষ্ট্র বিদ্যমান থাকতে হবে রাষ্ট্রপ্রধানের উপস্থিতি লাগবে তারপরে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় মুসলমানদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টা থাকতে হবে তারপরে সন্ধি এবং শান্তির সুযোগকে প্রাধান্য দেওয়া হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি অনেক সময় চুক্তি করছেন যেটা আমরা মুসলমানরা তৎকালীন মুসলমানরা বলছেন যে এটা তো আমাদের বিজয় ছিল না আল্লাহ সুবাহানাউ তালা বলছেন এটা বিজয় হুদয় বিয়া সন্ধির সময় কিন্তু কিসের জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম যুদ্ধ চায় না ইসলাম শান্তি চায় যদি শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামে জিহাদ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নয় আর এখন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি আর ওইটাকে বলতেছি জিহাদ বুঝাইতে পারতেছি আপনাদেরকে যে শান্তি প্রতিষ্ঠার জন্য হচ্ছে আপনি সশস্ত্র ব্যবস্থা গ্রহণ করবেন আর ওইটা কায় গ্রহণ করবে ইসলামে ওইটা সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে আর এখন আমরা কি করতেছি আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি আর বলতেছি আমরা শান্তি প্রতিষ্ঠাকারী আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তারপরে যুদ্ধের আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে জানা দরকার যে যুদ্ধের আরেকটা বিষয় হচ্ছে যে লক্ষ্যবস্তুতে আঘাত করা লক্ষ্যবস্তুতে আঘাত করা যে যুদ্ধ যারা যুদ্ধ করতে আসছে তাদেরকে আঘাত করতে হবে রসুল্লাহ বলছেন মহিলাদেরকে অ্যাটাক করা যাবে না বাচ্চাদেরকে অ্যাটাক করা যাবে না রসুল্লাহ বলছেন গাছ কাটা যাবে না মানে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না এই জন্য লক্ষ্যবস্তুতে আঘাত করা এটা হচ্ছে রসুল্লাহ আলি সাল্লাম বলছেন বুখারি এবং মুসলিমের হাদিস আমরা যে বললাম যে যুদ্ধের জন্য রাষ্ট্র লাগবে এর দলিল লাগবে কিনা না বুখারি মুসলিমের হাদিস বুখারি এক হাজার আশি নম্বর হাদিস মুসলিমের চোদ্দশো একাত্তর নম্বর হাদিস সেখানে রসুল সাল্লাহ বলছেন রাষ্ট্রপ্রধান বা ইমাম হচ্ছে ডাল স্বরূপ যার যার পেছনে থেকে কি করা হয় যাকে সামনে রেখে যুদ্ধ করা হয় যার পেছনে দাঁড়িয়ে যুদ্ধ করা হয় মানে যাকে সামনে নিয়ে লিডার হচ্ছে ডাল স্বরূপ লিডার থাকবে সামনে ওই আমাদের লিডাররা জিহাদের ঘোষণা দিয়ে পালিয়ে যায় আমাদের খুঁজিয়াও খুঁজিয়া পাওয়া যায় না সেও খুঁজিয়া পায় না ইভেন কি ওই যে কি ড্রোন হামলা করবে ওইটাও খুঁজিয়া পায় না এমন লিডার সে ঘোষণা দিয়ে কোথায় যে লুকাইছে ওইটা কেউ খুঁজিয়া পায় না যুদ্ধ হচ্ছে জিহাদ ঘোষণা করার সাথে সাথে লিডার সামনে থাকবে রসুল্লাহ জিহাদের মাঠে গেলে উনি সামনে থাকতেন আমাদেরকে <clears throat> আমাদের বাংলাদেশে যারা জিহাদ করে রাজনৈতিক জিহাদ পলিটিক্যাল জিহাদ যারা করে তাদেরকে দেখা যাবে তাদের ছেলেরা এগুলাতে নাই তারাও এগুলাতে নাই আমাদের দেশে যারা জিহাদ করে সেকুলার জিহাদি হোক আর ইসলামিক জিহাদি হোক আপনি বলেন যে আপনি যদি বাংলাদেশের রাজনীতির উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যে বাংলাদেশের রাজনীতিতে যদি বলেন আপনি সেকুলার দল বলেন বা ইসলামিক দল বলেন মারামারি হয়েছে মারা গেছে জিহাদ হয়েছে শহীদ হয়েছে আছে কিনা না এখন বলেন যে মুরব্বীরা বেশি মরছে না ছাত্র যুবকরা বেশি মরছে যুবকরা আর রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম যুবকদেরকে দিয়ে লড়াই করাইতেছে না মুরব্বীদেরকে লড়াই দিয়ে লড়াই করাইতেন রসুলের জিহাদে ছিল মুরব্বীরা আমি মনে করলাম বাংলাদেশে এটা জিহাদ আপনারা মেনে নিলাম আমি এক মিনিটের জন্য যে ওইটা জিহাদ করতেছেন তাহলে মুরব্বীরা মরতেছে না কেন সেকুলার পার্টি হোক আর ইসলামিক পার্টি হোক মুরব্বীরা কিসের জন্য মরতেছে না কিসের জন্য ছাত্রদেরকে দিয়ে যাদের উত্তপ্ত হট হেডেড তাদেরকে দিয়ে লড়াই করতেছে না বলতেছেন যে আমি ইসলাম প্রতিষ্ঠা করতেছি আমি সেকুলারিজম প্রতিষ্ঠা করতেছি আমি ন্যাশনালিজম প্রতিষ্ঠা করতেছি যদি সত্যি প্রতিষ্ঠাকারী হন তাহলে আপনারা কিসের জন্য আগে সামনের গাড়িতে সারিতে নাই আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে মিস ইউজ করা হচ্ছে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে শোক সেটা সেকুলারিজমের নামে হোক সেটা ইসলামের নামে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমরা যাতে জাতিকে মেসেজটা দিতে পারি যে আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি এইভাবে যে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করার কারণে আজকে আমরা বিভক্ত এবং বিভক্তিটা এত ব্যাপক হয়েছে যে আমাদের বিভক্তিটা এখন শুধু আকিদা বিশ্বাসে বিভক্তি না আমাদের শুধু আমলে বিভক্তি না এখন আমাদের দাড়িতে টুপিতে ড্রেস কোডে পর্যন্ত বিভক্তি সত্যি কিনা না এক এক দলের এক এক ধরনের কাপড় আছে এক এক দলের এক এক ধরনের টুপি আছে এক এক দলের এক এক ধরনের লেবাস আছে লেবাস দিয়েও বোঝা যায় যে উনি কোন দলের কোন পার্টির অথচ আল্লাহ সুবাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো ওলা তাফার রাখো তোমরা ফারাক করিও না আল্লাহ সুবাহ বলছেন আন আকিম উদ্দিন ওলা তাফার রাখুফি তোমরা দিন প্রতিষ্ঠা করো এখানে মত প্রত্যক্ষ করো না আল্লাহ সুবাহ বলছেন যে ওদখলু কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওলা তাত্তাবি ও হতুয়াতি শৈতান তোমরা শৈতানের পদঙ্ক অনুসরণ করো না ইন্নাহুলাকুম আদৌ মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু শয়তান দুই শ্রেণী থেকে হয় শয়তান শয়তান জিন থেকে হয় আর মানুষ থেকে হয় মিনাল নাতি অন্যাস জিন থেকে হয় আর মানুষ থেকে হয় এতে সম্মানিত উপস্থিতি আমাদেরকে চলতে হবে আমাদেরকে আমাদেরকে অগ্রসর হতে হবে অত্যন্ত সতর্কতার সাথে অন্য যে কোনো সময় থেকে বাংলাদেশ এখন বাংলাদেশের মুসলমানরা অনেক বেশি সচেতনভাবে ইসলাম ইসলামের জন্য কাজ করতে হবে আমাদের মুরব্বীর সময় আমাদের দাদার সময় এত বেশি বিকৃতি ছিল না এত বেশি ভুল উপস্থাপনা ছিল না কিন্তু আজকে ভুল উপস্থাপনা হচ্ছে যুবকরা আলহামদুলিল্লাহ ইসলামের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু এইখানে এসে অনেকেই মিসগাইডেড হচ্ছে অনেকেই ভুল পথে চলে যাচ্ছে লাইন বিচ্যুত হয়ে যাচ্ছে এজন্য আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে আমাদেরকে প্রতিবেশী আমাদের বন্ধুবান্ধব আমাদের সন্তানরা আমাদের পরবর্তী প্রজন্মরা এই এই দেশ যাতে একটা এই সন্ত্রাসীদের চরমপন্থীদের অবমাননা না হয় সেই ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে সম্মানিত উপস্থিতি শুধুমাত্র আমরা একটা এইখানে একটা বিষয় নিয়ে জিহাদের বিষয় নিয়ে কথা বললাম প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ভুল উপস্থাপনা আছে তাবলিক তাবলিগ করতে হচ্ছে প্রচার করা কিসের প্রচার করবেন আল্লাহ সুবহান বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিকা তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটার প্রচার করো আল্লাহ রাসূল বলছেন কি বাল্লিগ আন্নিওয়ালাও আয়া প্রচার করো একটা আয়াত জানলেও এখন আমাদের বলতেছে একটা কথা জানলেও প্রচার করো এখন ভুল কথা হোক আর শুদ্ধ কথা হোক এটা প্রচার করতেছে বলতেছে বাল্লিগ আন্নিওয়ালাও আয়া একটা কথা জানলে প্রচার করো আল্লাহ রসুল বলছেন কি না আয়া আর সেও এইটার অর্থ করছে কথা এখন সে একটা কিচ্ছা কাহিনী বলতেছে কিচ্ছা কাহিনী প্রচার করতেছে যে রসুল সাল্লাহ ওহুদের মাঠে মারা কি হলেন ওহুদের মাঠে তার দাঁত ভেঙে গেল আর অন্য জায়গায় অনেক দূরে ছিলেন একজন ব্যক্তি তিনি কি করলেন তার দাঁত তিনি রসুলের দাঁত নাই তো আমার দাঁত থেকে কি হবে কোনটা ভাঙবেন একটা একটা করে ভাঙতে ভাঙতে তোমরা সবটা ভেঙে ফেলছেন ওইটা প্রচার করতেছে তবলিক করতেছে এটা ঘটনা আছে কিনা না এই ঘটনার যিনি ভাঙছিলেন ওনার নাম কি তাহলে রসুলের দাঁত নাই আমার দাঁত থেকে কি হবে দেখেন আবুকর দাঁত ভাঙ্গিছিলেন অমর দাঁত ভাঙ্গিছিলেন আলী ভাঙছেন তাহলে আল দেখেন কাহিনীটা কি বলতেছে যে আলী অমর উসমান তারপরে আবুকর এদের চেয়েও রসুলকে রসুল আশিকে কে ওয়াইস কারণী কে বেশি আশিকে রসুল এই কাহিনীর দ্বারা কাকে বোঝা যায় যে বেশি রসুলের ভক্ত নাউজুবিল্লা এখন বুঝলাম যে রসুলের দাঁত নাই আমার দাঁত থেকে কি হবে তো রসুল বেছে নাই তাহলে আমিও আজকান্নি বেছে কি হবো রসুল আজকান্নির সাথে সাথে সুইসাইড করার দরকার ছিল না সুইসাইড করা কি হিসাবে যায় আছে তো দাঁত ভাঙ্গা কি যাই যাচ্ছে অঙ্গহানি করা কি যায় আছে আল্লাহ এগুলো প্রচার করা হচ্ছে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তো বলছেন আল্লাহ সুবাহ তাল্লাহ প্রচার করো যেটা রবের পক্ষ থেকে নাজির হয়েছে কোরআন এবং সন্ন্যার প্রচার করতে হবে দাওয়াত দেবেন দাওয়াতের ক্ষেত্রেও বিকৃতি দাওয়াত আহ্বান করা আমি আহ্বান দিচ্ছি করতেছি আমার দিকে অন্যজন আহ্বান করতেছে তার দিকে আমার দলের দিকে আসেন অথচ আল্লাহ সুবাহ বলছেন যে দাওয়াত দিতে হবে কার দিকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে রসুলের হাদিসের দিকে সুন্নার দিকে দাওয়াত দিতে হবে ইসলামের দিকে আল্লাহ সুবাহ কোরআন করিমের মধ্যে বলছেন ইলা সাবিলি রব্বিকা তোমার রবের দিকে আহ্বান করো দাওয়াত দাও কুলহাজি সাবিলি আদৌ ইল্লাহ আমি আল্লাহর দিকে আহ্বান করি আহ্বান কার দিকে করতে হবে আল্লাহর দিকে আমাদের দলের দিকে আহ্বান হচ্ছে ব্যক্তির দিকে আহ্বান হচ্ছে প্রতিষ্ঠানের দিকে আহ্বান হচ্ছে এগুলা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে ওই আহ্বানে সাড়া দিতে হবে যে আহ্বান হবে আল্লাহর দিকে যে আহ্বান হবে রসুলের দিকে যে আহ্বান হবে ইসলামের দিকে ওই আহ্বানে আমাদেরকে সাড়া দিতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আমাদের আমাদের দেশে ইসলামের বিকৃত উপস্থাপনার অনেক বিষয়গুলো আছে আর দু একটা বলবো আমাদের দেশে একটা বিকৃতি হচ্ছে যে ইশতেকারা ইশতেকারা আপনারা করাইছেন কখনো করাইছেন না যারা বয়স হয়ে গেছে মেয়ের বিয়ে দিতে হলে ইশতেকারা করেন লাগে লাগে কিনা না মেয়ের ছেলের বিয়ে দিতে ইশতেকারা করার লাগে কিনা না ইশতেকারা ইসলামের মধ্যে আছে কিনা নাই আছে আলহামদুলিল্লাহ কিন্তু যেভাবে আমাদের সমাজে আছে ওইভাবে কোরআন হাদিসে নাই ইশতেকারা আপনার ইশতেকারা আপনি করবেন ইশতেকারা মানে কি দুই রাখাত নামাজ পড়বেন একটা দোয়া পড়বেন তারপর ঘুমাই দিবেন ঘুমানোর পরে আপনি স্বপ্নে দেখবেন কি করা দরকার কি করা না ওইরকম নাকি কথা বলতেছেন না আপনারা কনফিউজ আছেন যে হা বললে সমস্যা হবে না না বললে সমস্যা হবে ইস্তেকারা হচ্ছে যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে দুই রাখাত সালাত আদায় করে একটা দোয়া শিখেছেন এই দোয়া পড়বে পড়ে আপনি একটা কাজ করতেছেন কাজ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন এটা করবেন কিনা না এই যে কাজটা করার ক্ষেত্রে কল্যাণ কামনা করা ইস্তেখারা মানে হচ্ছে কল্যাণ কামনার দোয়া যে আপনি দুই রাখা সালাদ পড়বেন সালাদ পড়ে এই দোয়াটা পাঠ করবেন তারপরে আপনি কাজটা করা শুরু করবেন এক্সপার্ট এই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে পরামর্শ করে আপনি কাজটা শুরু করবেন তাও আক্কাল তু আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে কাজটা যদি আপনার হয় আলহামদুলিল্লাহ কারণ আপনি কার কাছ থেকে আগে সাহায্য চাইছেন কল্যাণ কার কাছে কামনা করছেন কাজটা হয়ে গেলে মনে করবেন যে এই কাজের মধ্যেই কল্যাণ আছে এর জন্য আল্লাহ আপনাকে সহজ করে দিয়েছেন কাজটা আপনার মেয়ের বিয়েটা ওই জায়গায় অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ ছেলের বিয়েটা অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার ব্যবসাটা কন্টিনিউ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন নিচ্ছিলেন ওইটা কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ কন্টিনিউ করতেছে তাহলে এটা কার কাছ থেকে আপনি কল্যাণ কামনা করছেন কোনো মাজারে অলি গৌস কুতুবের কাছে না আল্লাহর কাছে আল্লাহর কাছে আর যদি ওইখানে কাজটা করার পরে মেয়ের বিয়েতে গেছিলেন যাওয়ার পরে ওইখানে সমস্যা হয়েছে বিয়ের কথাবার্তা গেছেন আরেকটা লোককে নিয়ে গেছেন আমাদের দেশে দেখেন বিয়ের কথাবার্তা যাওয়ার সময় আত্মীয় স্বজনের মধ্যে থেকে বা পাড়া প্রতিবেশীর মধ্যে থেকে সব থেকে দুষ্টুর লোকটাকে নিয়ে যায় বলে যে ওকে নিয়ে যাই ও ভালো কথা বলতে পারে ফেস মারতে পারে ভালো সত্যি কিনা না ওকে নিয়ে যায় মানে যাচ্ছে ওইখানে যুদ্ধ করার জন্য সম্পর্ক সৃষ্টি করবে এর আগে যুদ্ধ হবে ফাইট ওরা একটা দাবি বলবে ওইটা ওই রকম পেস্টেস মারে কি কি দাবি আদায় করা যায় কয়টা ওই যে আমাদের সিলেটি বলে ব্যাপারী ব্যাপারী কয়টা আদায় করা যায় কতটুকু ওই মোহরানা আদায় করা যায় স্বর্ণ কতটুকু করা যায় আদায় করা যায় ওইটা কর্তন করা যায় কিনা না কি কি পলিটিক্স মানে যে চিকন বুদ্ধিওয়ালা লোককে নিয়ে যায় যাচ্ছে ওইখানে কি করতে তারপরে ওইখানে গিয়ে যাওয়ার পরে মনে হয় লড়াই লাগছে অনেক সময় তো মারামারি হয়ে যায় তোমার বাড়ি হয়েছে পরে চিন্তা করছে দেখছো আমি ইস্তেহারা করাইলাম আর হুজুরে কইলো খাসটা খাইব এখন কি হয়েছে অবস্থা তা আপনি যদি সঠিকভাবে ইস্তেহারা করে যান আর ওইখানে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয়ে যায় আপনি সহজভাবে গেছিলেন ওইভাবে চিকন বুদ্ধির লোক না মোটা বুদ্ধির লোকদেরকে নিয়ে যাইয়েন নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ করতে পারেন নাই কোনো সমস্যা হয়ে গেছে তখন কি করবেন কি করবেন আলহামদুলিল্লাহ বলবেন যে আমি আল্লাহর কাছে চাইছিলাম যে ওইটা যদি আমার জন্য ভালো হয় তাহলে এটা অগ্রসর হোক আমার জন্য নিশ্চয়ই এটা কল্যাণকর না এর জন্য আল্লাহ আমাদেরকে ওইখান থেকে কি করছেন হেফাজত করছেন তাহলে ওই সময় কি আপনি দুশ্চিন্তা থাকবেন না আপনি নিশ্চিন্ত থাকবেন কাজটা হলেই নিশ্চিন্ত থাকবেন না হলেও নিশ্চিন্ত থাকবেন এটাই হচ্ছে ইমান বিল কদর কদরের প্রতি ইমান আর এটাই হচ্ছে ইশতেকার আল্লাহর কাছে আপনি সাহায্য চাইছেন কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি নিশ্চিন্ত কাজটা হয় নাই সেখানেও আলহামদুলিল্লাহ আপনি নিশ্চিন্ত এটাই হচ্ছে ইশতেকারা কিন্তু আমাদের ইশতেকারা কি করে হুজুরকে দিয়ে দিবেন দুইশো টাকা দিলে ইশতেকারা করে দেয় আর ইশতেকারা কোন কোন জায়গায় করায় যেটাতে ইশতেকারা করা দরকার ওই জায়গায় করে যেটা করা দরকার নাই ওই জায়গায় করে ডাক্তার দেখাবে কি না না এই ওইখানে ইশতেকারা করে হুজুর দেখাবে না ডাক্তার দেখাবে ওইটা নিয়ে ইশতেকারা করে তো এই যদি ইস্তেকারা করে অনেকেই বলে যে হুজুর ইস্তেকারা করে বলছে যে ওইটা ডাক্তারি রোগ না ওইটা হচ্ছে হুজুরের রোগ এখন যদি এই রকম যদি ইস্তেকারা করে যদি নির্ণয় করা যেত তাহলে আমাদের এই এই কিতে থানাতে গেলে দেখতেন থানার সামনে একটা বক্স লেখা থাকতো যে ইস্তেকারার জন্য এখানে যোগাযোগ করুন তারপরে আপনি ওইখানে আপনার সমস্যা বলে তারপরে ওইখানে টাকা দিয়ে আসলেন তারপরে পরের দিন হুজুর আসিয়া বললো যে আপনার এই সমস্যা তারপরে থানাতে কেস ডায়েরি হবে নাইলে হবে না আপনি ডাক্তারের এখানে গেলে দেখবেন যে ইএনটি e বিভাগের সামনে তারপরে হার্টের ডিপার্টমেন্টের সামনে একজন হুজুর বসে আছে হুজুরকে গিয়ে প্রথমে পয়সা দিবেন ইস্তেখারা মা আপনার সমস্যা বলবেন মার নাম বলবেন এগুলো বলবেন তারপরে হুজুর বলে দিবে তারপরে আপনি পরবর্তী চিকিৎসা যাবেন ওইভাবে ওইভাবে হওয়ার কথা ছিল কিন্তু ওইখানে কি এগুলোর দাম আছে নাই তাহলে ইশতেহারা কোন জায়গায় করতে হবে কোন জায়গায় করতে হবে না সেটা আমাদেরকে জানা দরকার আমাদের দেশে ভুলভাবে উপস্থাপনা আছে এবং হুজুর স্বপ্নে দেখবে হুজুর প্রত্যেক দিনই স্বপ্নে দেখে আপনি টাকা দিবেন বলবে যে দেখছি নৌকাটা ডুবতেছে না বাঁচতেছে না এরকম তাহলে আপনার আরেকদিন লাগবে মানে সময়টা নেবে আরেকদিন মানে বিশ্বাসযোগ্যতা যাতে হয় যে হুজুর তো ঠিক মতো ইশতেহারা করছে কাজ হচ্ছে কিন্তু পুরাপুরি এখন ক্লিয়ার হতে পারে না হুজুর তো পরের দিন আপনি গিয়ে সিদ্ধান্ত নিয়ে আসবেন আমার এক আত্মীয় অনেক বড়লোক আত্মীয় তার অফিসের স্টাফ আমাকে দেখাইলো যে হুজুর ইস্তেকারা করছে ইস্তেকারাটা কম্পিউটার কম্পোজ করে লিখে দিছে যে কি কি ইস্তেকারাতে সে দেখছে স্বপ্নের মধ্যে ওইটা কম্পিউটার কম্পোজ করে লিখে দিছে আর উনি এটা ফাইলের মধ্যে সংরক্ষণ করে রাখছেন আর প্রত্যেকটার জন্য আলাদা অফিস থেকে চার্জ নিছে ওই ইস্তেকারা যে করছে এটা হচ্ছে ইস্তেকারার ভুল উপস্থাপনা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি এভাবে আমাদের আরও বিষয়গুলো আছে এর মধ্যে একটা হচ্ছে বায়াত আমাদের ছোটবেলা আমরা দেখছি আমাদের মুরব্বী যা যারা ছিল বয়স্ক যারা লোক ছিল সবাই কেউ না কোনো না কোনো পীরের মুড়ি ছিল বায়াত ছিল কারণ আল্লাহ সুবাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন যে রসুলকে অনুসরণ করার জন্য রসুলকে মানার জন্য আর রসুল বলছেন সহি মুসলিমের হাদিস যে বায়াত ছাড়া মারা গেল তার মৃত্যু হলো জাহালিয়াতের মৃত্যু সহি মুসলিমের হাদিস আপনারা সহি হাদিস মানেন তো সহি হাদিস এটা মানবেন না সে সহি হাদিসের মধ্যে আসছে যে বায়াত ছাড়া যার মৃত্যু সে হচ্ছে জাহেলিয়াতের মৃত্যু এখন আপনি চিন্তা করছেন যে সহি হাদিস নামাজ পড়লাম সহি হাদিস অনুযায়ী রোজা রাখলাম সহি হাদিস অনুযায়ী বায়াতটা তো সহি হাদিস যে এখনো নেই নেই তো কি করা যায় তো সহি একটা ফির খুঁজিয়া বাইর করিয়া তার বায়াত নেবেন নাকি বায়াত ইসলামের একটা ইবাদত এটা রসুসাল্লাহ ইসলাম বলছেন এটা বায়ারটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের সাথে সম্পৃক্ত ওই যে জিহাদের বিষয়টা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বায়ারটাও রাষ্ট্রের সাথে সম্পৃক্ত আমি আপনাকে প্রমাণ দিয়ে দিই যে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত কিনা না রসুল সাল্লাহ সাল্লাম বায়াত নিছেন যে কোনো লোক আসলে রসুলের সাথে প্রথমবার সাক্ষাৎ করতে আসলে রসুল তার থেকে বায়াত নিতেন রসুল জিহাদের ওপরে বায়াত নিছেন এমনি সাধারণ মুসলমানের কাছ থেকে বায়াত নিছেন তাহলে বোঝা গেল যে কোনো রসুলের ওয়ারিস হচ্ছে খারা রসুলের উত্তরাধিকারী খারা ওলামারা তাহলে ওলামারা কি করবে যে কোনো মুসলমানের কাছ থেকে বায়াত নেবে জিহাদের জন্য বায়াত নেবে ওইরকম নাকি আলেমের জিহাদ আছে নাকি জিহাদ আলেমের উপরে আছে এটা কার সাথে সম্পৃক্ত রাষ্ট্রের সাথে সম্পৃক্ত এখন রসুল রসুল ছিলেন তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন এখন আমাদের দেখতে হবে কোনটি কোন কাজটি তিনি রসুল হিসাবে করছেন আর কোন কাজটা রাষ্ট্রপ্রধান হিসাবে করছেন আমাদের কি দেখার এখানে রসুলের জীবনীতে ওইটা দেখার কি কোনো সুযোগ আছে না রসুলের জীবনীতে ওই রকম সুযোগই নাই আপনি কোনটা যাচাই বাছাই করবেন যেটা রসুল রসুল হিসাবে করছেন না ওইটা রসুল রাষ্ট্রপ্রধান হিসেবে করছেন এখন এটার ব্যাখ্যা নিতে হবে সাহাবায় কেরাম থেকে ওই যে আগে বলছিলাম যে কোরআন আদির সব থেকে ভালো খারাপ হচ্ছেন সাহাবায় কেরাম এখন দেখেন আবক্ষর রাষ্ট্রপ্রধান হয়েছেন আবক্ষর এখন কি কোনো মুসলমানকে দেখলেই তার বায়াত নিছেন নেন নাই অমর রাজি আল্লাহ রাষ্ট্রপ্রধান হয়েছেন কোন ব্যক্তি মুসলমান ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করতে আসলেই তাকে বায়াত নিতেন নেন নাই তাহলে অমর রাজি আল্লাহ রসুলের এই বায়াতটাকে বুঝছেন রসুল হিসাবে বায়াত নেওয়া ওইটা রাষ্ট্রপ্রধান হিসাবে বায়াত না আর অমর রাজি আল্লাহ অবক্ষর রাজি আল্লাহ রাষ্ট্রপ্রধান হওয়ার পরে রাষ্ট্রীয় বায়াত নিছেন কিনা না অমর রাজি আল্লাহ এই আবক্ষর রাজি আল্লাহনুর হাতে সর্বপ্রথম রাষ্ট্রীয় বায়াত কে নিছিল অমর রাজি আল্লাহ সর্বপ্রথম রাষ্ট্রীয় বায়াত কে নিছেন অমর রাজি আল্লাহ তাহলে যে যে বায়াত ইসলামের যে বায়াতের বিষয়টা বোঝা গেল যে সাহাবাই কেরামের জীবনী থেকে আমরা পাইলাম এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিষয় মহাবিয়া রাদি আল্লাহ যখন আলী এবং মহাবিয়া রাদি আল্লাহ একই স্টেটে ইসলামিক স্টেটে দুইজন রাষ্ট্রপ্রধান হিসেবে ছিলেন তারপরে আলী রাদি আল্লাহর ইন্তেকালের পরে আলী রাদি আল্লাহর ছেলে হাসান তিনি রাষ্ট্রপ্রধান হইলেন দায়িত্ব স্থলাভিষিক্ত হলেন আলী রাদি আল্লাহর তারপরে হাসান রাদি আল্লাহন কি করলেন মহাবিয়া রাদি আল্লাহন কাছে এসে ওনার হাতে বায়াত নিয়ে নিলেন তখন মাবিয়া রাজিয়াল্লাহনু ইসলামিক স্টেটের মুসলিম জাহানের একক খলিফা হয়ে গেলেন তাহলে বোঝা গেল যে হাসান রাজিয়াল্লাহনু ওইটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিষয় বুঝছেন বায়াতটাকে আর আমাদের হুজুরা কি বলছে যে রুজুল তো ওয়ারাসাতুল লাম্বিয়া তাহলে রসুল যখন নাই আর ইসলামী রাষ্ট্রও নাই তাহলে এখন আমরা যত ফির আছি সবাই বায়াত নিব যত হুজুর আছি সবাই বায়াত নিব এটা দেওবন্দি যত হুজুর আছে সবাই বায়াত নেয় আমাদের শাপলা চত্বর থেকে শাপলা চত্বরের যে পুলিশ অ্যাটাক করলো ওই যে ওইখানে যিনি কি ছিলেন কি মানে সিপাহশালার লিডার যিনি ছিলেন আহমদ শফি সাহেব উনি সিলেটে এসে এই কিতে যে সিলেট কেন্দ্রীয় জামা মসজিদে উনিও বেড়াতেন তা আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই বিষয়টা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিষয়